থেকে প্রায় বারোশো বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমউল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমউল্লাহর ব্রেনের মেমোরি কার্ডে প্রায় দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল দশ লক্ষ হাদিস যার ব্রেনে মেমোরি কার্ডে সংরক্ষিত ছিল তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমউল্লাহ তিনবার সরকার বদল হয়ে গেছে কিন্তু জেল থেকে তিনি বের হতে পারেন সেরেফ হক কথা বলার কারণেই তিনি জেল খেটেছেন ইমাম বুখারির সরাসরি উস্তাদ তিনি ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমুল্লাহ হাদিস সংকলন করতে করতে অর্থের অভাবে শেষের দিকে এসে জাইতুনের তেলের বাতিতে তেল বেশি ফুরে গেলে খরচ বেড়ে যাবে তাই তিনি বাতির পাওয়ার কমিয়ে দিয়ে হাদিস লিপিবদ্ধ করতেন পরিশেষে এসে তার চোখের দৃষ্টিহীনতা দেখা দিল ডাক্তারেরা বললেন যে অল্প আলোতে লেখার কারণে আপনার দৃষ্টিহীনতা দেখা দিয়েছে ডেলি এক হাজার করে ব্যত্রাঘাত করা হতো জেলখানার ভিতরে এই ক্ষণজন্ম মহাপুরুষকে কিন্তু হক থেকে বিচ্যুত করতে পারেন কিন্তু একটি কথাই তিনি বলতেন হাসবুন আল্লাহ ওয়া নেমাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক সেই ইমাম মাহমুদ্দিন হাম্বল রহমুল্লাহ বাগদাদ শহরের প্রায় একশতটি মসজিদ ঘুরে এসে তিনি মন্তব্য লিখছেন বারোশো বৎসর পূর্বে তিনি একখানা নামাজ শিক্ষা বই লিখে গেছেন বইটার নাম হলো আর রিসাল আসানিয়া বইটি বঙ্গানুবাদ হয়েছে বাংলাদেশ জমিয়াতে আহলাদিসের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবু মোহাম্মদ আলিমুদ্দিন নদিয়াবি রাহেমাউল্লাহ তিনি এটা বাংলা অনুবাদ করেছেন সেই বইয়ের ভিতরে তিনি মন্তব্য করছেন কোন কোন বর্ণনায় চারশো মসজিদের কথা শোনা যায় কোন বর্ণনায় দুইশ মসজিদ আর কোন বর্ণনায় একশো মসজিদ আমরা সর্বনিম্নটাই ধরলাম তিনি বলছেন বাগদাদ শহরের প্রায় একশতটি মসজিদে ঘুরে ঘুরে সালাত আদায় করলাম কিন্তু অধিকাংশ মসজিদেই রাসুলের তরিকায় সালাত হল না যার যার মন গড়া নিয়মে সেই সেই সালাত আদায় করল বারোশো বৎসর পূর্বে প্রায় বারোশো বৎসর পূর্বে ইমাম আহমদ হাম্বলের মন্তব্য যদি এমন হয় সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমুল্লাহ বারোশো বছর পরে আজকে যদি আমার ঢাকার শহরে এসে ঢাকার শহরের অধিকাংশ মসজিদগুলি জরিপ করে দেখতেন যার উজু এস্তেঞ্জা থেকে শুরু করে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত অন্তত পক্ষে বিশ পঞ্চাশ জায়গায় রাসুলের সুন্নাতের খেলাফ হাদিসের খেলাফ সালাত আদায় হচ্ছে এ দৃশ্য দেখলে তিনি কি মন্তব্য করতেন যে ঢাকা শহরের ছয় হাজার মসজিদ বা তার অধিক মসজিদের ভিতরে অধিকাংশ জায়গায় সালাত রাসুলের তরিকায় হল না জাহেলিয়াতের এই গাঢ় অন্ধকারে অমানিকে অমানিসার নিকোষ কালরাত্রিতে রাত্রিতে আপনারা জ্ঞানের আলোর মশাল জ্বালিয়ে হতে পারে মসজিদটা তিনের ছাউনি হতে পারে এখানে গরিব দুঃখী মানুষের আনাগোনা কিন্তু কারো আকিদা বিশ্বাসের ভিতরে তো গুরবত নাই কারো ইমানো আমলের ভিতরে তো কমতি আছে বলে আমরা মনে করি না এয়ার কন্ডিশন যুক্ত মসজিদগুলিতে সেখানে সালাত হচ্ছে রসুলের তরিকায় হচ্ছে না মনে করে দেয় আমাদেরকে সেই দিনের কথা যেই দিন সাহাবাই আজমাইন মসজিদে নবমীতে রোদের তাপে যখন খেজুরের পাতার ছাউনি দিয়ে রোদ পড়েছে গরম রোদের তাপে যখন সেজদা দিতে পারেন নাই তখন গায়ের চাদরের কিয়দংশ বিছিয়ে দিয়ে তার উপরে সেজদা দিয়েছেন রসুল্লাহ ইসলামের মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লিদের ইমান ছিল পাকা সেই কাঁচা মসজিদে যেই সব মুসল্লিরা সেজদা দিয়েছেন তাদের সেজদা ছিল অ্যাকুরেট কোরআন এবং সহি সুন্না ভিত্তিক নবী সাল্লা সাল্লাম বলেন বাদাল ইসলাম ও গরিবেন ওয়ে সায়াউদু কামা বাদা ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে ইসলাম যখন শুরু হয়েছিল ইসলামের পথে দীক্ষিত হয়েছিল ভুখা নাখা ভুখা নাখা কিছু গরিব দুঃখী মানুষ যখন আবু সুফিয়ান বিন হার রাজি আল্লাহ তালানু ইসলাম কবুলের আগে বাদশাহ হিরাক্লিয়াসের সামনে জবানবন্দি হচ্ছিল তখন বলছিলেন যে তোমাদের দেশে যে নাবি এসেছেন নাবির অনুসারী লোকেরা ধনী লোক বেশি না গরিব লোক বেশি তখন বলছিলেন বাল দুয়াফাউ হুম গরিব লোক আমাদের নবীর অনুসারী বেশি রসুল্লাহাম তাই বলেন ইসলাম গরিবী হালতে শুরু হয়েছে বাদা আল ইসলাম ও গরিবান আরবিতে গরিব শব্দের অর্থ হল অপরিচিত অপরিচিত অবহেলিত এটা লোক আসতে কে না কে চিনি না তাকে আমরা আর ইনি এসপি সাহেব ইনি ডিসি সাহেব ইনি মুফতি সাহেব ইনি আলেম সাহেব ইনি পীর সাহেব ইনি বুজর্গ ইনি অমক ইনি তমক পরিচিতি আছে আর ভুকানাকা লোক যারা তাদেরকে মানুষ চেনে না ইমাম আহমদ বিনে হাম্বল রাহেমাউল্লাহ মসজিদের ভিতরে বসে আছেন বলছেন যে আমি একটু থাকার জায়গা চাই তোমাদের মসজিদে এমনই মুসাফির যে ইমাম আহমদ বিন হাম্বল দশ লক্ষ হাদিসের হাফেজ কিন্তু তাকে সমাজের লোক অনেকেই চিনে না বলছে যাও যাও আমার এখানে মসজিদে থাকার জায়গা নেই কোন মুসাফিরকে থাকতে দেওয়া হয় না একজন লোক বললেন মসজিদে যদি থাকতে দেওয়া না হয় তাহলে লোকটাকে আমি নিয়ে যাই আমার বাড়িতে মুসাফিরকে বাড়িতে নিয়ে ওই লোকটা আটা বানাচ্ছেন রুটি ছানছেন আটা বানাচ্ছেন আটা ছানছেন লোকটা রুটির দোকানদার রুটি ছানছেন আর আস্তাক ফিরুল্লাহ বলছেন এস্তেক ফার করছেন ইমাম আহমদ বিন হাম্ব রহমল্লাহ বলছেন যে আপনি যে আটা ছানছেন আর আস্তাক ফেরুল্লাহ বলছেন এর মধ্যে কি পেয়েছেন বলে ইস্তেকফার করার কারণে আমি জীবনে যা চাইছি তাই পাইছি একটা চাওয়া আমার বাকি আছে সেটা হলো আল্লাহর কাছে আমি খুব আশা করেছি বর্তমান বিশ্বের স্বনামধন্য মহাদ্দেশ ইমাম আহমদ বিন হাম্বলের সাথে যেন সাক্ষাৎ না করে আল্লাহ আমার মৃত্যু না ঘটায় ইমাম আহমদ বিন হাম্বল রাহেমল্লাহ বলছেন তোমার শেষ আশাটাও পূরণ হয়ে গেছে আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল দশ লক্ষ হাদিসের হাফেজ তাকে মানুষ চিনে না মানুষ হতভম্ব হয়ে যায় এখনো যারা হকপন্থী আলেম আলামা আছেন তাদেরকে অনেকেই চেনে না অনেকেই চেনে না কমলাপুর রেল স্টেশনে লোকাল ট্রেনের মধ্যে নর্মাল এক সিটের মধ্যে গরমের চোটে প্রচন্ড গরমে অসহ্য হয়ে জামা খুলে বসে আছে আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি আর একজন এসে ক্যামেরা মেরে ছবি তুলতেছে কত লোক হেঁটে চলে গেল কেউ চিনল না আর যার চিনার দরকার সে চিনে নিয়েছে ক্যামেরা মেরে সেই গেঞ্জি গায়ে দেওয়া অবস্থায় ছবি তুলে এই ছেলে তুমি ছবি তুলছ কেন বলছে আপনি তো আমানুল্লাহ বিন ইসমাইল পিস টিভির আলোচক গেঞ্জি গায়ে দিয়ে লুকার ট্রেনের মধ্যে বসে আছে কমলাপুর রেল স্টেশনে এ লোকটা আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি তুমি কি করে বুঝলে বসে বহুদিন যে খুঁটে খুঁটে তার চেহারা দেখেছি বহুদিন থেকে যে তার কথা আমরা মনোযোগ দিয়ে শুনেছি সতেরো লক্ষ টাকার মিথ্যা দুর্নীতির মামলা নিয়ে ঘাড়ে নিয়ে যখন এশিয়া মহাদেশের ক্ষণজন্মা মহাপুরুষ doctor professor Asadullah Ghalib sir Dhaka কি বলে আপনার আদালতে ঢাকার আদালতে যখন হাজির হচ্ছেন তখন বলছে ডক্টর আসাদুল্লাল গালিফ উনি কখন আসবেন বলছে তোমার পাশে যে পাঞ্জাবি গায়ে দেওয়া টুপি মাথায় দেওয়া লোকটা বসা আছেন ইনিই তো প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব বলছে সেদিনে এসেছিল রোমান সম্রাটের পক্ষ থেকে একজন প্রতিনিধি তিনি পাঠিয়েছিলেন মদিনায় যা দেখে আছে তো মুসলিম জাহানের খালিফা উমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ লোকটা কেমন যে উমরের নাম শুনলে অর্ধ পৃথিবী কেঁপে ওঠে সেই উমর লোকটা কেমন একটু যে দেখে আস দেখতে গিয়ে বলছে তোমাদের মালিক কোথায় আয়না মালিক হুকুম তোমাদের মালিক কোথায় বলছে মালানা মালিকুন আমাদের কোনো মালিক নাই বাল্লানা আমিরুন আমাদের একজন সর্দার আছেন হুয়াফি খারিজিল মেদিনা তিনি মদিনার বাইরে আছেন কোথায় আছেন বলো খেজুরের বাগানে গিয়ে দেখো ওখানে থাকতে পারে খেজুরের বাগানে খেজুরের গাছের ছায়া তলায় ওমার এবনুল খাত্তাব রাজি আল্লাহ তার হাতের চাবুকটা মাথার নিচে দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছেন ওয়াল আরাকু ইয়াসকুতু মিন জাবিনিহি তার কপাল দিয়ে ঘাম ঝরে ঝরে সেই খেজুরের বাগানের বালু ভিজে যাচ্ছে বসে ইয়া আমার হে ওমর আদালতা ফামিনতা ফানিনতা তুমি ন্যায় বিচার করো এই জন্য তোমার নিরাপত্তা আছে তাই তুমি খেজুরের বাগানে ঘুমাচ্ছ তোমার দেহ রক্ষী নাই ইয়া আমারু আদাল তাফা আমিন তাফা নিমতা তুমি ন্যায় বিচার করো এই জন্য খেজুরের বাগানে তুমি ঘুমাচ্ছ তোমার দেহরক্ষী লাগে না তাই নিরাপত্তায় ঘুমাচ্ছ আর আমাদের দেশের রাজা বাদশাদেরকে দেখে আসো কত পাহারাদার দিয়েও তাদেরকে টিকানো যায় না ইসলাম গরিবী হালতে শুরু হয়েছিল অপরিচিত হালতে গরিব দুঃখী মানুষকে দিয়ে যা হয়েছে ভুখা নাঙ্গা সাহাবিদেরকে দিয়ে যা হয়েছে অন্ধ সাহাবিকে দিয়ে যা হয়েছে বড় বড় টাকা পয়সাওয়ালা দিয়ে সেই কাজ হয়নি সুরায় আবাসা পড়ুন রসুল ইসলাম ভাবলেন মক্কার লিডারদেরকে হেদায়েত করতে পারলে তাহলে তাড়াতাড়ি ইসলাম কায়েম হয়ে যাবে তাই মক্কার লিডারদের প্রতি মনোনিবেশ করলেন সাহাবি আবদুল্লাহ মাকতুম রাজি আল্লাহ তালানু তিনি অন্ধ সাহাবি তিনি এসে বারবার কিছু বলার চেষ্টা করছেন রসুলাম ভুরুক্ষেপ করলেন না আল্লাহ পাক ধমক দিয়ে আয়াত নাজিল করলেন আবা সাওয়াতাওয়াল্লাহ মসজিদ টিনের ছাউনি হতে পারে কিন্তু আমার ইমানটা ইস্পাতের চেয়েও কঠিন মসজিদ মসজিদ টিনের ছাউনি হতে পারে মসজিদের ফ্লোর নর্মাল হতে পারে কিন্তু আমাদের সেজদাটা অ্যাকুরেট এটা আমরা মনে করি এবং আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ পাক বলেন দোন আলী উতফিউ নূর আল্লাহি বিয়াফিম ওরা চায় আল্লাহর নূরকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে অল্লাহু আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন ওয়ালাউ কারিহাল কাফেরুন যদিও কাফেরেরা তা অপছন্দ করে ইউরিদুন আলী উৎফিউ নূর আল্লাহ বিয়াফাহিম ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে অল্লাহু মুতিম নুরহি আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন অলাউ কারিহাল কাফেরুন যদিও কাফেরেরা তা অপছন্দ করে আল্লাহর নূরকে কারা নিভিয়ে দিতে চায় তাদের নাম আল্লাহ উল্লেখ করেননি আল্লাহ বলছেন ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে এটাকে বলা হয় উসলুবে এলাহি কোরআনের আয়াতের উসলুব কত চমৎকার কারো নাম উল্লেখ না করে আল্লাহ পাক বললেন ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে ওরা চায় কারা চায় তাদের নাম বললেন না আমরা যখন দাওয়াতি কাজ করব তখন সব সময় মানুষের খারাপ আচরণের সমালোচনা করব কিন্তু কোনো ব্যক্তির সমালোচনা আমাদের কাছে নেই পাপকে আমরা ঘৃণা করব কিন্তু কোন পাপিষ্টকে আমরা ঘৃণা করতে পারি না হয়তোবা সেই পাপিষ্ট একদিন তবা ইস্তেকফার করে আমার চেয়ে আপনার চেয়ে এগিয়ে যাবে পাপকে ঘৃণা করতে হবে কোনো পাপিষ্টকে ঘৃণা করা যাবে না মানুষের খারাপ আচরণের সমালোচনা করতে হবে শেরক এবং বেদাতের সমালোচনা করতে হবে যারা শেরেক করছে এবং বেদাত করছে তাদের সমালোচনা আমাদের কাছে নাই আমরা কারণ নাম উল্লেখ করে কোন দলের নাম উল্লেখ করে আমরা দাওয়াতি কাজ করব না করতে চাই না আমরা বলবো যারা এগুলি করেন তাদের এই কাজগুলি অন্যায় এখন কে করেছে সে বুঝবে আপনি যদি করে থাকেন তো আপনি ওর মধ্যে পড়লেন আর না করলে আপনি বেরিয়ে গেলেন আপনাকে নিয়ে তো সমালোচনা হয়নি সমালোচনা হয়েছে যারা এই সমস্ত অশোভনীয় কাজ করে তাদেরকে নিয়ে আল্লাহ পাক কি চমৎকার করে বলছেন ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে অর্থাৎ অমুসলিমেরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে আল্লাহ মুতিমুনুরিহি আল্লাহ রাব্বুল আলমিন তার নূরকে স্থায়িত্ব দান করবেন আল্লাহর নূরকে আল্লাহ স্থায়িত্ব দান করবেন আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহর নবীর রেখে যাওয়া হাদিসগুলিকে আল্লাহ হেফাজত করবেন কোরআন এবং সন্নাকে হেফাজত করবেন অরিজিনাল ইসলামকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন যারা তারাই হল আহলুল হাদিস আহলুল হাদিস ছাড়া পৃথিবীতে আর অন্য কোন জামায়াত বা অন্য কোন দল নাই যাদের দ্বারা কোরআন হাদিস নিরাপদ যারা পাঁচ টাকার বিনিময়ে পাঁচ টাকার এক কাপ চা খাওয়ালে তাদের ফতুয়া ঘুরে যায় উল্টে যায় দুনিয়াবি স্বার্থের জন্য যারা দিনকে বিক্রি করতে দ্বিধাবোধ করে না তাদের দ্বারা জাতি ভালো কিছু আশা করতে পারে না যারই ফলশ্রুতিতে এক শ্রেণীর দুনিয়াদার ওলামায় কেরামের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর নূরকে হেফাজত করেছিলেন মক্কার বড় বড় লিডার দিয়ে হয়নি আল্লাহর নূরকে আল্লাহ হেফাজত করেছিলেন বেলাল বিন রাবাহ রাজি আল্লাহ তালানহু ক্ষণজন্মা মহাপুরুষ বেলাল বিন রাবাহ রাজি আল্লাহ তালানু আফ্রিকার নিগ্রমাতার কালো সন্তান চেহারা ছিল কালো নিগ্রমায়ের কালো সন্তান সমাজের লোকেরা নিগৃহীত নিষ্পেষিত এবং তাকে অবহেলার চোখে দেখত মসজিদের নবমীতে এসে সেই আফ্রিকার নিগ্রমাতার কালো সন্তান হয়েছিলেন মসজিদের নবমীর মোয়াজ্জিন শুধু তাই নয় বাড়ি ছিল না ঘর ছিল না টাকা ছিল না পয়সা ছিল না কিছুই ছিল না বেলাল বিন রাবাহালানু শুধু ছিল মাত্র ইমান তিনি উমাইয়া বিন খালাপের কেনা গোলাম মেরে পিটে বহু রকমের নির্যাতন করে হক থেকে তাকে ফিরানো সম্ভব হয়নি বেলাল বিন রাবাহ রাজি আল্লাহ তালানহ এন্তেকালের পূর্বেই রসুল্লাহ সালাম হিজরতে গিয়ে সরি মেয়েরাজের রাত্রিতে গিয়ে মেয়েরাজে জান্নাত পরিদর্শন করতে গিয়ে দেখতে পেলেন বেলাল রাজি আল্লাহ তালানহ খরম পাই দিয়ে জুতা পাই দিয়ে জান্নাতের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে রসুল্লাহ সালাম দুনিয়াতে মেরাজ থেকে ফিরে এসে বললেন ইয়া বেলাল কুল্লামে দেখাল তুল জান্নাতা সামে তু খাস খাসাতা না আলাইকা ইয়া বেলাল হে বেলাল যখনই আমি জান্নাতে ঢুকলাম জান্নাতে ঢুকার সাথে সাথেই আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম বেলাল রাজি আল্লাহ পায়ের আওয়াজ পর্যন্ত রসুলের মুখস্থ রসুল বেলালকে কিরকম ভালোবাসেন আমরা অনেক সময় মানুষ হেঁটে গেলে বুঝতে পারি যে অমক হেঁটে যাচ্ছে মানুষকে বেশি ভালোবাসার কারণে মানুষের গতিবিধি দেখলে মানুষ বলতে পারে এই লোকটা অমুক হবে কারণ তার চালার গতি তার কথা বলার হিসাব তার আচরণ এগুলি দেখে মানুষ মুখস্থ করে রাসুল্লাহ সাল্লাম বলেন বেলাল জান্নাতে ঢুকেই বুঝতে পারলাম তোমার জুতার আওয়াজ কি এমন কাজ তুমি করো বেলাল যে তোমাকে জান্নাতে দেখে আসলাম তুমি এখনো মারা যাওনি দুনিয়াতে জিন্দা রয়েছ আমার আল্লাহ তোমাকে জান্নাতে আমাকে দেখালেন বেলাল তোমার কি আমল আছে বলছে আমি তো গরিব মানুষ আমার কোনো আমল নেই সেরেফ আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি এটুকুই আমার পুঁজি এছাড়া আমার আর কিছু নেই রাসুল আসলাম বলেন আমার গায়ে রাজা হে বেলাল এর চার কিসা কি আছে বলো বলে আমি একটা কাজ করি যখনই উজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি উজু করে নিই সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা করি উজু ভেঙে গেলে আমি উজু করে নেই আর উজু করার পরে আমি দুই রাখাত তাইয়াতুল উজু পরে নেই রসুল্লাহ সাল্লাম বললেন বেলাল এই জন্যই আল্লাহ পাক তোমাকে এই মর্যাদা দান করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রাহিম আর রহমান আল্লাম আল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে কথা বলার জ্ঞান দান করেছেন মানুষকে আল্লাহ পাক কথা বলা শিখিয়েছেন মানুষ কথা বলে এটা আল্লাহর দান অর্থাৎ ভাষা আল্লাহর দান কোন ভাষাকে খাটো করে দেখার অধিকার আমার আপনার নাই আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জিয়াউদ্দিন ইউসুফ সাহেব লিখলেন বাংলা ভাষায় সরস্বতী ভগবতী মা কালী মা গঙ্গা মা মনসা দেবী মা তারা বন্দে মা তারাম এই যে বাংলা ভাষায় পূজা পার্বণ হয় আর বাংলা ভাষায় এই দেব দেবীদের নাম এই বাংলা ভাষা আবার মুসলিম জাতির মানে বা মুসলিম অধ্যুষিত দেশের রাষ্ট্রীয় ভাষা কি করে হয় এটা তো অমুসলিমদের ভাষা এর মধ্যে পূজা পার্বণের ভাষা আছে এপার বাংলার খনজন্মাম পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তেরো ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চলন্ত বিশ্বকোষ যার নাম দেওয়া হয়েছিল তিনি লিখে দিলেন যে আরবের পত্তলিকেরা আরবি ভাষাতে পূজা করত মক্কার কাফেররা দেব দেবীর নাম আরবি ভাষাতেই রেখেছিল হবাল এগুলি তো আরবি ভাষার দেব দেবীর নাম যেই আরবীয় ভাষায় আরবের পত্তলিকেরা মূর্তি পূজা করত যেই আরবীয় ভাষায় পত্তলিকদের দেব দেবীর নাম ছিল সেই ভাষাতে আল্লাহ কোরআন নাজিল করতে পারলেন ভাষা তো পচে যায় নাই গন্ধ ছোটে নাই নষ্ট হয় নাই পত্তলিকেরা পূজা পার্বণ করেছে দেখে তাতে সে ভাষার ক্ষতি হয়েছে কি সেই ভাষাতে আল্লাহ কোরআন নাজিল করলেন কিন্তু ভাষার তো কোনো ত্রুটি হয় নাই আমার দেশের অমুসলিমেরা বাংলা ভাষায় পূজা পার্বণ করে দেখে রাষ্ট্রীয় ভাষা হতে বাধা কোথায় তারপরে তো হয়ে গেল কিন্তু আজও পর্যন্ত সারা বাংলাদেশে মসজিদের মিম্বারে মাতৃভাষায় খুদ্া চালু হয়নি খাকা নেবেন খাকান পড়তেছে হুজুর সাহেব বই পড়তেছে আর মুক্তাদিরা ঘুম পাড়তেছে জাতিকে যে নির্দেশনামূলক দুইটা কথা বলবে সেই সুযোগ নাই খুদ্বায় তাই আমরা বলি যতদিন পর্যন্ত মাতৃভাষায় খুদ্া চালু না হবে ততদিন আমরা বুঝব ভাষা আন্দোলন পূর্ণাঙ্গভাবে সাকসেসফুল হয় নাই ভাষা আন্দোলন করে ভাষার স্বাধীনতা লাভ করা হয়েছে কিন্তু ক্ষুদ্র মেম্বারে কেন বিদেশি ভাষায় দিয়ে জাতি ঘুমাচ্ছে মুসল্লিরা ঘুম পাচ্ছে আর ইমাম সাহেব বই পড়ে শোনাচ্ছে ইমাম সাহেব যে খুদ্বার বই পড়ে শোনাচ্ছে ওর অর্থ নিজে জানে কিনা সন্দেহ আছে নবী সালাম খুদ্া দিতেন কানাই ইউজাকিরুন্নাসালাহিম সাময়িক প্রেক্ষাপটে জাতিকে নসিহতমূলক বক্তব্য দিতেন খোদ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছিলাম খুদ্া চালু হবে মাতৃভাষায় এই খুদ্া না মাতৃভাষায় চালু না করে তৃতীয় আর একটা খুদ্া নতুন করে চালু করা হয়েছে সেটা আবার বসে বসে আল্লাহ পাক বলছেন আপনাকে খুদবায় দণ্ডয়মান অবস্থায় রেখে ওরা চলে গেল খুদবা দাঁড়িয়ে হয় খুদবা বসে হয় না যেটা দেখে পড়া হয় ওটাকে বলে রিডিং আর যেটা মৌখিক বলা হয় ওটার নাম স্পিচ স্পিকিং যিনি স্পিকিং করেন স্পিচ দেন তিনি হলেন স্পিকার তিনি খতিব আর যিনি দেখে পড়েন উনি হলেন রিডার উনি পড়েন দেখেন দেহে বই পড়েন পড়ার ভাষণ এক নয় খোদ্া শব্দের অর্থ হল অভিভাষণ যাই হোক এটা আলোচ্য বিষয় নয় আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন দয়াময় দয়া করে কোরআন শিখিয়েছেন দয়াময় বেলাল রাজি আল্লাহ তালার উপর দয়া করেছিলেন তাই বেলাল রাজি আল্লাহ তালানকে কোরআনের বুঝ দান করেছিলেন মক্কার লিডারদের উপরে দয়াময়ের দয়া হয় নাই মক্কার লিডারদের মধ্যে অনেকে ইসলাম বুঝার সুযোগ পায় নাই আল্লাহ নবী বলেন বাদাল ইসলাম ও গারিবান সাইয়াউদু আলিল গোরাবা ইসলাম অপরিচিত অবস্থায় প্রকাশিত হয়েছিল কিয়ামতের আগে ইসলাম অপরিচিত অবস্থায় আবার দুনিয়া থেকে বিদায় নেবে তাদের জন্য কতই না সৌভাগ্য সেই ইসলামের দুর্দিনে যারা নিজেদের যা আছে তা আমি ইসলামের সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলমিন যাকে পছন্দ করবেন তাকে দিয়ে তার দিনের কাজ করে নেবেন হদুদ পাখির মাধ্যমে খবর আসলো ইয়ামানে ইয়ামানে নারী নেতৃত্ব চলছে এবং সূর্যের পূজা চলছে গায়রুল্লার ইবাদত চলছে এই খবরটি প্রচার করল সর্বপ্রথম হুদহুদ পাখি হুদহুদ পাখির ব্রেন স্ট্রাইক করেছে যে সূর্যের পূজা চলবে না সুলাইমান সাল্লামের কাছে এসে মেসেজ দিয়ে বলছেন সুলাইমান বিমা আলাম ওয়া সুলাইমান আলাই সালাম ইয়ামানে লোক পাঠালেন অভিযান চালালেন বিলকিস রানীর সেখানে রাষ্ট্রটাকে সুলাইমান আসলামের আয়ত্তে নেই ইসলামী রাষ্ট্রে পরিণত হল তার মূলে ছিল ছিল সেই পাখি সামান্য একটু তার নাম হুদহুদ পাখি হুদহুদ পাখিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এত বড় একটা কাজ করে নিলেন সুলাইম আলাহ সাল্লামকে তালিম দেওয়ার জন্য পিঁপড়াকে আল্লাপাক পাঠিয়েছিলেন পিপড়ার ভাষণ শুনে সুলাইমান আলাইহি সালাতামের জীবনের মোর পরিবর্তন হয়ে গেল এত বড় জালিলুল কাদার নবী সুলাইমান সাল্লাম তিনিও পিপড়ার ভাষণ শুনে সেখান থেকে কিছু শিখে নিলেন সুলাইমান সাল্লাম ইন্তেকাল করার পরে মরা লাশ খাড়া করে রেখে এই মুর্দা সুলাইমানের লাশকে পাহারাদার বানিয়ে আল্লাহ পাক বাইতুল মাকদেশ কমপ্লিট করে নিলেন আমার মতো আপনার মতো জেন্দা মুসলমান দিয়ে যদি কোনো কাজ না হয় আল্লাহ পাক মরালাসকে দিয়েও কাজ করে নিতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন তার দিনের কাজ যাকে পছন্দ করেন তাকে দিয়ে করে নেন বলেন মান আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকেই দিনের বুঝ দান করেন বিশাল বড় সিংহ বনের রাজা শিকারীর জালে আটকা পড়ে গেল সামান্য একটা ইঁদুর এসে কুটকুট করে জাল কেটে দিয়ে সিংহরাজকে জাল থেকে বের করে নিয়ে আসলো আপনাকে আপনি ছোট বলেন আমাকে আমি ছোট বলি না আমাকে দিয়ে আপনাকে দিয়ে কি হতে পারে একটা সামান্য ইঁদুরকে দিয়ে বনের রাজা সিংহের যদি কোনো উপকার হতে পারে আমার দ্বারা আপনার দ্বারা কল্যাণ হতে পারে ডাক্তার এমবিবিএস ডাক্তার ডাক্তার জাকের নায়েক ডাক্তার জাকের নায়েক এমবিবিএস একজন এমবিবিএস ডাক্তারের দাওয়াতের ফলে সেরে ভারতের মাটিতে তিন লাখের বেশি অমুসলিম হিন্দু ইসলাম কবুল করে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে একজন এমবিবিএস ডাক্তারকে দিয়ে সেরে ভারতের মাটিতে ওই তিন লাখ মানুষ যদি ইসলাম কবুল করতে পারে আপনি ডাক্তার আছেন না আপনি মাস্টার আছেন আপনি প্রফেসর আছেন আপনি একজন সাধারণ মানুষ আছেন আমি একজন সাধারণ মানুষ আছি আমাদের দ্বারাও আল্লাহর দিনের কোনো কাজ হতে পারে একটা বালুকোনা দিয়ে যদি আপনি ইসলামের কোনো কাজের সহযোগিতা করেন এই বালুকোনাটাও হাসরের ময়দানে কথা বলবে আল্লাহ নবী বলছেন হে আমার উন্মত জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ওয়ালাউবি শিখকে তামরাতিন যদিও খেজুরের অর্ধেকটা হয় তুমি এতটাই গরিব তোমার এতটাই অভাব যে তোমার কাছে একটা দানা খেজুর আছে দান করার মতো কিছু নাই খাবারের মতো কিছু নাই ওই খেজুরের অর্ধেকটা খেয়ে তোমার জীবন বাঁচাও আর অর্ধেকটা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করো সুবাহান আল্লাহ রসুল্লাহাম আরো বলেন আল্লাহ রাব্বুল আলমিন বান্দার দান সাদকাকে লালন পালন করেন যেমন তোমরা ছোট ছোট উঁটের বাচ্চাকে লালন পালন করো ছোট ছোট উঁটে উঁটের বাচ্চাকে পেলে পুষে তোমরা যেরকম বড় বানাও তোমাদের দান সৎকাকে আল্লাহ পেলে পুষে ওরকম বড় বানায় হাসরের ময়দানে যায় দেখবে যে এক টাকা দান করেছে এক পাহাড় পরিমাণ নেকি বলবে আল্লাহ এত নেকি তো আমি করিনি এটা কোথায় ছিল ওই যে তোমার এক টাকার দান ওই যে তোমার একটা খেজুর তোমার এখলাসের বরকতে তোমার দানকে আল্লাহ পেলে পুষে এত বড় করে দিয়েছে বড় বড় ধনাঢ্য ব্যক্তি কোটি কোটি টাকা দান করেছে তার আমলের ভিতরে এখলাস না থাকার কারণে আল্লাহ পাক সেটাকে ধুলিকণা বানিয়ে বাতাসে উড়াই দেবেন আল্লাহ পাক বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা তারা যেসব আমল করে সে আমলের ভিতরে ইখলাস না থাকার কারণে নবীর তরিকা আমল না হওয়ার কারণে হাসরের ময়দানে সেটাকে ধুলিকণা বানিয়ে উড়িয়ে উড়িয়ে দেওয়া হবে বাঘের গায়ে শক্তি বেশি সিংহর গায়ে শক্তি বেশি পালায় থাকে জঙ্গলে ছাগলের গায়ে শক্তি কম কিন্তু লোকালয়ে হেঁটে বেড়ায় কারণ কারণ বাঘ হলো জালেম ও জুলুম করে মানুষের উপরে সিংহ মানুষের উপরে আক্রমণ করে ছাগল কারো উপরে জুলুম করে না ছাগল লোকালয় হাঁটে ছাগলের কোনো ভয় থাকে না যারা অন্যায় দুর্নীতি করে তাদের ভয় থাকে বাংলাদেশের দুইজন নেতাকে আমরা দেখেছিলাম দুইজন নেতাকেই বুকে গুলি করে ঝাঁঝরা করে আমরা বিদায় করেছি আমরা সেই জাতি বাংলাদেশের বড় বড় দুই দলের দুই নেতা শীর্ষস্থানীয় দুই নেতাকে বুকে গুল করে ঝাঁঝরা করে আমরা বিদায় করেছি আমরা সেই জাতি আমরা কোন নেতাকে সসম্মানে বিদায় দিতে পারি নাই গুলি করে হত্যা করে বিদায় করেছি আমরা সেই জাতি সমস্যা হলো আমাদের এই জায়গায় দুইজন নেতার অন্তিম মুহূর্তের দৃশ্য একদম হুবহু মিল আছে দুইজনই গুলাগুলির আওয়াজ শুনে প্রোটেকশনবিহীন অবস্থায় খালি হাতে বেরিয়ে আসছিলেন বাইরে এটা দিয়েই প্রমাণ করে তারা কতটা সরল সোজা এবং দেশের দেশ ও জাতিকে মানুষকে কতটা ভালোবাসতেন এবং কতটা আত্মবিশ্বাস ছিল যে আমি কোনোদিন কোন মানুষের ক্ষতি করি নেই আমার গায়ে কে গুলি করে এটাই তার দ্বারা প্রমাণিত হয় যারা ভালো কাজ করে তাদের ভয় থাকে না তাই তো ছাগল লোকালয়ে হেঁটে বেড়ায় বাঘ ভল্লুক জঙ্গলে পালায় থাকে বড় বড় টাকাওয়ালা হবে বড় বড় প্রতিষ্ঠান গড়বে বড় বড় বিল্ডিং হবে অট্টালিকা হবে আপনার এই টিনের ছাউনি থেকে যে তাহিদ বিচ্ছরিত হবে বড় বড় বিল্ডিং অট্টালি থেকে সেখান থেকে বের হবে না বন্ধুগণ তাই আসুন আমরা সেই তাহিদের বলে বলিয়ান হয়ে রসুল্লাহ ইসলামের সুন্নতের আলোকে আলোকিত হয়ে আমাদের পথ নির্দেশকে ভালো করে চিনে নিয়ে লক্ষ্য উদ্দেশ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যায় আসতে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালাবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভাবনা করা চলবে না উনিশশো চোদ্দশো বিরানব্বই সাল পহেলা এপ্রিল আগামীকাল আগামীকাল পহেলা এপ্রিল চোদ্দশো বিরানব্বই সালের পহেলা এপ্রিল ইউরোপের মাটিতে যে ইসলাম ঢুকেছিল তার একদিন জিয়াদ রহমার হাতে নজওয়ান তার একদিন জিয়াদের মাধ্যমে এখনো সেই ইউরোপের মাটিতে জিব্রাল্টার যে পাহাড়টা জিব্রাল্টার পাহাড় যেটা ইংরেজিতে বলা হয় আরবি ঐতিহাসিকগণ বলছেন এই পাহাড়ের নাম ছিল জাবালুত তারেক তারেক বিন জিয়াদের নাম অনুযায়ী নাম ছিল জাবালুত তারেক পরে এটা অপভ্রংশ হয়ে জিব্রাল তার হয়ে যায় ইউরোপের মাটিতে ইসলাম পৌঁছে সেখানকার কর্ডোভা ইউনিভার্সিটি এমাম কুর্তুবী রহেমাউল্লাহ প্রখ্যাত তাফসির গ্রন্থকার সেই কর্ডোভার লোক কর্ডোভা ইউনিভার্সিটি গ্রানাডা ও কর্ডোভার বক্ষে বিশাল জয় মিনার উচ্চ আল হামরার গড়ল সে কোন শক্তিমান মুসলমান সে মুসলমান দিল কোন সে নর কার কাছে ভাই আপন পর বিভেদবিহীন এক সমান ইউরোপের মাটিতে যখন ইসলামের সোনালী কাল ইসলাম ইউরোপের মাটিতে মুসলিমের গ্রন্থগারের সমৃদ্ধ ইসলামের সোনালী কাল সোনালী যুগ পরবর্তীকালে মুসলিম নেতৃবৃন্দর মধ্যে গোলমাল অসহযোগ পারস্পরিক বিদ্বেষ ছড়ানো এবং মুসলমানদের ইমান আমল দুর্বল হয়ে যাওয়ার কারণে ফার্দিনান মেজেলান রানী ইসাবেলা মুসলমানদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল ফার্দিনান মেজেলান আর রানী ইসাবেলা মুসলমানদের সাথে শুধু খারাপ ব্যবহার করে নাই ক্রিস্টোফার কলম্বস যার মাধ্যমে আমেরিকা আবিষ্কার হয়েছিল এই গরিব দুঃখী লোকটা কলম্বস সেও সেখানে ভালোভাবে বাস করতে পারেনি তাকেও জীবনের শেষ পর্যায়ে করুণ নির্যাতনের শিকার হতে হয়েছে চোদ্দশো নিরানব্বই সালে পহেলা এপ্রিল তোমার ভাইকে তোমার বাবাকে তোমার মামুকে তোমার খালুকে আমার ভাইকে আমার মামুকে খালুকে ধোকা দিয়ে মসজিদের ভিতরে পুড়িয়ে পেট্রোল ভেলে পুড়িয়ে হত্যা করে তারা এপ্রিল ফুল পালন করেছিল আজকে মুসলিম যুবকেরা সেই এপ্রিল ফুল থেকে সজাগ থাকতে হবে এপ্রিল ফুল এবং তামাম বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে কুশক ঘোষণা করা হয়েছে যুব শক্তিকে ধ্বংস করার জন্য এবং নারীদেরকে ধ্বংস করার জন্য তাই লিপ্ত হয়েছে যুবকদের হাতে মোবাইল তুলে দিয়ে যুবকের মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে লেখাপড়া শেষ হয়েছে ওর ইমান আকিদা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এমনকি ওর জীবনের শ্রেষ্ঠ সম্পদ যৌবন এই যৌবনটা হারিয়ে সে হাহাকার করছে স্রেফ মোবাইলের অবদানে মোবাইল ফোনের কারণে আজ ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধরনের গ্রামে গ্রামে ক্ষুদ্র ঋণ এবং এনজিওর মাধ্যমে গোটা নারী সমাজকে বেলেল্লা করে রাস্তায় বের করে দিয়ে পরিবারতন্ত্রকে ভেঙে দিয়ে তাদেরকে উস্কানমূলক আচরণ দিয়ে গোটা সমাজকে কলুষিত করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সতর্ক থাকো আল্লাপাক বলছেন ওরা আল্লাহ নূরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ পাক সেই নূরকে স্থায়িত্ব দান করবে গরিব দুঃখী মানুষকে দিয়ে আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে দিয়ে নূরকে স্থায়িত্ব দান করবেন আল্লাহ পাক আমাদেরকে সেই কাতারের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহর ইসলামের খেদমত সামান্য একটু যেন আমার আপনার দ্বারা হয়ে যায় ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন الحمد لله الحمد لله كفى والسلام على على على عباده الذين الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون النبي يا أيها آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهدين وعلى جميع الصحابة والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين মসজিদে সোয়া দুই কাঠা জায়গা নেওয়া হয়েছিল একদম সেরেক বেদাতের ভিতরে আল্লাহ পাক এই যে তাওহিদের বাতিটা জ্বালানোর শক্তি যাদের মাধ্যমে দিয়েছেন যাদের টাকা পয়সা অর্থ শর্ত শ্রম দিয়ে আল্লাহ পাক এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক যেন তাদের পরকালের নাজাতের ব্যবস্থা করে দেয় সোয়া দুই কাঠা জায়গায় সংকুলান হচ্ছে না পরবর্তীতে পিছনে আরো দুই কাঠা জায়গা বায়না করা হয়েছে প্রত্যেকেই মুক্ত হস্তে দেশি বিদেশি দাতা যারা আছেন টাকা দান করার জায়গা খুঁজে পান না তারা এই সমস্ত ভালো কাজে সহযোগিতা করবেন আপনি বিল্ডিং বানানোর কাজে টাকা দিলেন একশো বছর পরে বিল্ডিং ভেঙে মাটিতে মিশাই দিবে একশো বছর পরে আপনার টাকা ওটা রাবিশে পরিণত হয়ে যাবে কিন্তু মসজিদের জায়গা কিনা বাবদ একটা টাকা যদি আপনি দেন কিয়ামত পর্যন্ত সেই জায়গা সাক্ষী থাকবে আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনার দানটা সেখানে অব্যাহত থেকে যাবে আল্লাহ আইজাল ইসলাম অল মুসলিমিন ওয়াজিল্লা শিরক ওয়াল মুশরিকিন ইসলাম ওয়াল মুসলিমিন ইয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين